দেশের একই হাল কিছু হলেই হরতাল মূলে আমাদের এই পোড়া কপাল যান্ত্রিক অন্তরে আলুনি আদর রাগে অনুরাগে দেখি সবই ভেজাল কে যে কার পিছে বুঝি না কে মিছে সবাই মোরা যেন নেশায় মাতাল ভেজাল আমাদের দেশে ভেজাল ভেজাল আমাদের বেশে ভেজাল ভেজাল আমাদের দেশে ভেজাল ভেজাল আমাদের বেশে ভেজাল ভেজাল আমাদের দেশে ভেজাল ভেজাল আমাদের বেশে ভেজাল ভেজালের তাপটে মরব বলে তাই হাত বিষ নিয়ে দেখি তাতেও ভেজাল সাদা কালো সাদা কালো দিন ভুলে এসেছি রঙিন দিন কালো মুখ রং মেখে হয়েছে লাল আস্ত হনুমান জীব কেটে শয়তান হাত দিয়ে সে চাপড়ায় গাল একই হলো হালচল নারীদের মায়াজাল একই হলো হালচাল নারীদের মায়াজাল মোটা মানি ব্যাগ দেখে প্রেমের ভেজাল ভেজাল আমাদের প্রেমটা ভেজাল ভেজাল আমাদের মনটা ভেজাল ভেজাল আমাদের প্রেমটা ভেজাল ভেজালের দাপটে মরব বলে তাই হাতে বিষ নিয়ে দেখি তাতেও ভেজাল ঘরে থাকলে ঘরে থাকলে খুন বাইরে গেলে ঘুমে যেন আমাদের মৃত্যু পুরী এটা দেব ওটা দেব বড় বড় বাস দেব নেতাদের বয়ানের ফুলো ঝুড়ি নেতা নীতি রাজনীতি চোরদের পেট নীতি নেতা নীতি রাজনীতি চোরদের পেট নীতি জনতার অধিকার ভোটে ভেজাল ভেজাল আমাদের ভুট্টা ভেজাল ভেজাল আমাদের ঠোঁটটা ভেজাল ভেজাল ভোটটা ভেজাল ভেজাল আমাদের ঠোঁটটা ভেজাল ভেজাল ভেজাল ভেজাল ভেজাল ভেজালের দাপটে মরব বলে তাই হাতে বিষ নিয়ে দেখি তাতেও ভেজাল চালক সেবক চালক সেবক নয় ঘাতক হয়ে রয় মদ গাজা খেয়ে সে টালমা টাল ডাক্তার যার যার আছে কত চেম্বার ওদের টাকা রাঙা রক্ত লাল কেদে আমি হয়রান এ কোন অবদান কেদে আমি হয়রান এ কোন অবদান সেবক করে যায় সেবার ভেজাল ভেজাল আমাদের সেবায় ভেজাল জীবন রক্ষাকারী ওষুধে ভেজাল ভেজাল আমাদের সেবায় ভেজাল জীবন রক্ষাকারী ওষুধে ভেজাল ভেজাল আমাদের সেবায় ভেজাল জীবন রক্ষাকারী ওষুধে ভেজাল ভেজালের দাপটে মরব বলে তাই হাতে বিষ নিয়ে দেখি তাতেও ভেজাল রাজনীতি না রাজনীতি না নেতাদের না জনগণ ফুটবল ওরা খেলোয়াড় আয়নায় দেখো মুখ হয় না যেন ভুল মানুষ থেকেও হতে হবে জানোয়ার হায় রে আমার বুঝমন কে যে আমার আপনজন হায় রে অবুজমন কে যে আপনজন চতুর পাশে দেখি শুধু দালাল ভেজাল আমাদের কথায় ভেজাল ভেজাল আমাদের নেতায় ভেজাল ভেজাল আমাদের কথায় ভেজাল ভেজালের দাপটে মরব বলে তাই হাতে বিষ নিয়ে দেখি তাতেও ভেজাল আমার এই গান আমার এই গান শুনে কেউ বা চটে যাবে কেউ বলবে ঠিক ঠিকই আছে লাগে কেন আতে ঘাম ওদের কি নাই ব্যথা যখন ধোকা দাও শুধুই মিছে তোমাদের পোয়া বারো আমাদের বল ধৈর্য ধরো তোমাদের পোয়াবার বল ধৈর্য ধরো আসল চেহারা করে আড়াল ভেজাল আমাদের কর্ম ভেজাল ভেজাল আমাদের স্বপ্ন ভেজাল ভেজাল আমাদের কর্ম ভেজাল ভেজাল আমাদের স্বপ্ন ভেজাল ভেজাল আমাদের কর্ম ভেজাল ভেজাল আমাদের স্বপ্ন ভেজাল ভেজালের দাপটে মরব বলে তাই হাতে বিষ নিয়ে দেখি তাতেও যান্ত্রিক অন্তরে আলো নিয়াদর রাগে অনুরাগে দেখি সবই ভেজাল কে যে কার পিছে বুঝি না কে মিছে সবাই মোরা যেন নেশায় মাতাল ভেজাল আমাদের দেশে ভেজাল ভেজাল আমাদের বেশে ভেজাল ভেজাল আমাদের দেশে ভেজাল ভেজাল আমাদের বেশে ভেজাল ভেজাল আমাদের দেশে ভেজাল